শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম এর মধ্যে গত দু সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই সময়ের সবচেয়ে একজন আলোচিত ব্যক্তি দুনিয়ার কুফফারদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর দুনিয়ার মমিনদের কাছে সবচেয়ে বড় বীর মুজাহিদ দুনিয়ার কুফফাররা যাকে ভয় করত যাকে হত্যা করে আনন্দ উল্লাস করছে আর তাদের দেখা দেখি অথবা তাদের দ্বারা প্রভাবিত একদল নামদারি মুনাফিক মুসলমান সেই কুফফারদের মতোই ধারণা পোষণ করছে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা পেশ করেছিলাম এবং স্পষ্ট বলা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আলী সম্পর্কে বলেছিলেন লা ইল্লা ইল্লা মুনাফিক আলী তোমাকে মুমিন যারা যারা মমিন তারাই কেবলমাত্র তোমাকে ভালোবাসবে আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে নেফাক আছে মুনাফিকি আছে তারা তোমাকে ঘৃণা করবে তোমাকে ভালোবাসবে না আমরা এই যুগেও সে কথাই পুনর্বার বলছি যারা বর্তমান সমাজে দুনিয়ায় যারা মুসলিমদেরকে উদ্ধার করার জন্য মা বোনদের ইজ্জাত রক্ষা করার জন্য মুসলিম ভূমি রক্ষা করার জন্য এবং যারা মুসলিমদের শিশুদের যান মাল রক্ষা করার জন্য নিজের জীবন নিজের মাল উৎসর্গ করে লড়াই করছে এদেরকে যারা ভালোবাসে তারাই হচ্ছে এ যুগের মমিন মমিনরাই তাদেরকে ভালোবাসবে এবং মুনাফিকরাই শুধুমাত্র তাদের সমালোচনা করবে তাদের ঘৃণা করবে অনেকের প্রশ্ন যে এই যে এত বিপদ আপদ আসছে এবার আজকে মমিনদেরকে নিয়ে মমিনদের মধ্যে যারা দুর্বল ইমানের অধিকারী তারা এই সব অবস্থা দেখে বড় চিন্তায় পড়ে যায় আল্লাহ তালা কেন সাহায্য করছেন না আল্লাহ তালা কেন এই বিপদ আমাদেরকে দেখছেন না এরপরে তারা আস্তে আস্তে ইমানও দুর্বল হয়ে যায় আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম বলেছিলেন আলা তাদুল্লাহ লানা হজরতে খব্বাবুল আরাত রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে একদিন অভিযোগ করলাম আহুয়া মুতাওয়াসিদুন বুরদাতান ফিজিল্লিল কাবা আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় হেলান দিয়ে বসেছিলেন সেই সময় আমরা আমাদের অভিযোগ আমরা যে কুফফারদের থেকে চরম নির্যাতনের শিকার হচ্ছি চরমভাবে আমরা কষ্ট পাচ্ছি এই বিষয়গুলো আল্লাহর নবীর কাছে উপস্থাপন করলাম অভিযোগ করলাম ওয়াকাদ মোশরেকদের পক্ষ থেকে আমরা কঠিন অবস্থার সম্মুখীন হতেছিলাম না আমরা বললাম আলা তাদুল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেমন এখনো অনেকের ধারণা আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমরা তো একেবারে মরে যাচ্ছি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন তিনি সেখান থেকে সোজা হয়ে বসলেন অহুয়া আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল এবং তিনি বললেন কানার রজুলু ফিমান কানা কবলাকুম তোমরা এই সামান্য কষ্ট করে এখনই অভিযোগ শুরু করেছ আমরা মরে যাচ্ছি আমরা নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি অথচ তোমাদের আগের যারা চলে গেছে তাদের অবস্থা ছিল এই ফিল আরদে তাদের জন্য জমিনের ভিতরে গর্ত খোঁড়া হতো সেই গর্তের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো ফায়ু জাহালু ফিহি ফায়ু জাউ বিমিন সারিন এরপরে করাত আনা হতো করাত অতপর তাদের মাথার উপরে সেই করাত রেখে দেওয়া হতো চিরে দেওয়া হতো ফায়ু সকুবে স্নাইনে অতপর তাদেরকে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হতো এর পরেও তাদেরকে দিনের থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না অয়ুম সাতবে আমসাতিল হাদিদ আরো শুনে রেখো তাদের এক একজনকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর আচরানো হতো লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গুলোকে হাড্ডির থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো মাদুন আল্লাহ আল্লাহমিহিমিন আজমিন ও আসাবিন হাড্ডি থেকে রগের থেকে গুলোকে আলাদা করে ফেলা হতো আলিক আন্দিন কিন্তু এর পরেও তাদেরকে আল্লাহ সুবাহান তালার প্রতি ইমান আল্লাহর দিনের থেকে সামান্য বিচ্যুত করতে পারত না তোমরা আজকে অভিযোগ করছো জেনে রাখো আমরা আল্লাহ সুবাহান এই দিনকে একদিন পরিপূর্ণ করবেন তোমাদেরকে সাহায্য করবেন এমন অবস্থা হবে হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাজরামউত একজন আরোহী হাজরা হাজরামাউদ থেকে সানা পর্যন্ত একা চলে যাবে তারা শুধু আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না আবিজি বা আলা গানামিহি অথবা ভয় থাকবে একটা হয়তো বকরিটা বাগে নিয়ে যায় কিনা এই ভয় থাকবে এছাড়া আর কোনো ভয় থাকবে না কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো তোমরা বড় তাড়াহুড়া করছো রাহুল বুখারি এটা বুখারি শরীফ হাদিস আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এখানে পরিষ্কার করে দিয়েছেন যে আগের যুগের লোকদের উপর নির্যাতন এসেছে জুলুম এসেছে তারা সবর করেছেন এটা ইমানের পরীক্ষা এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে এরকম দুর্বল ইমানদের যে প্রশ্ন মনে মনে আছে সেটার উত্তর দেওয়ার জন্য আজকের আলোচ্য বিষয় আল ইস্তেকামাত সবরু আল বালা ইস্তেকামাত অটল থাকা এবং ইমানের উপরে পরীক্ষা আসবে সম্পর্কে আলোচনা কোরআনুল করিমে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন জান্নাতা তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে প্রবেশ করবে পাঁচত্ব নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেয় আর কি আরে ভাই হাদিস তো বোঝো নাই একটা হাদিসে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিল ইসলাম পাঁচটা ভিত্তি পাঁচটা করছে আর কি আরে বোকা এই বিল্ডিং এর দুইটা পিলার বা হয়তো আরো কয়েকটা পিলার আছে এই পিলার গুলোর নাম কি বিল্ডিং বিল্ডিং হইতে কি লাগবে আরো ছাদ লাগবে জানালা লাগবে আরো কত কিছু লাগবে ঠিক তেমনি ভাবে ওই হাদিসের মানিয়েই নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে সেই পাঁচটি হল পিলার এই পাঁচটা হচ্ছে কি পিলার পিলার কি পুরা বিল্ডিং তার মানে কি তাহলে এই পাঁচটার বাইরে আর আছে না তাহলে আজকে যারা শুধু নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বোঝাম সব ঠিক আছে আর মনে মনে বলে আমরা একেবারে পাকা মমিন এই লোকগুলোর বিল্ডিং এ সাদ আছে জানলা আছে দরজা আছে ফার্নিচার আছে কিচ্ছু নাই এই পিলার পাঁচটাও দুর্বল খালি পাঁচটা পিলার করে রেখে দিল মাসাল্লাহ বিল্ডিং হয়ে গেছে এই মার্কা মুসলমান আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা পিলারের উপরে সেই পিলার পাঁচটা হচ্ছে শাহাদাতু আল্লাহ দুইটা সাক্ষী দেওয়া একামতে সালাত ইতায় জাকাত হজ এবং সামের রমাদান এই পাঁচটা কি তাহলে এই পাঁচটা কি পূর্ণ ইসলাম না ইসলামের পিলার খুব হাদিস বুঝতে হবে হাদিস পড়ায় আর পড়ে আর মনে মনে বলে নামাজ পড়ছি শেষ আল্লাহ এর জন্য বলছেন আম জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে খালি নামাজ পড়ে নামাজ পাক্কা মুসলমান নামাজ তো পড়তেই হবে পিলার না থাকলে আবার বিল্ডিং থাকবে না পিলারও লাগবে পিলার ছাড়াও বিল্ডিং চলবে না কিন্তু পিলার দুর্বল হলেও চলবে না এই জন্য ওই পাঁচটাকে আমি ছোট করি নাই ওই পাঁচটা পিলার ও পাঁচটা লাগবে এবং শক্ত পিলার লাগবে ঠিক মতো লাগবে এরপরে ওই পাঁচটা হলেই চলবে না আরো কি লাগবে ছাদ লাগবে সে ছাদ ছাদ হচ্ছে জেহাদ ছাদ কি ওলামা একরাম মেসকাদের হাদিস করে দেখবেন পরিষ্কার লেখা আছে আলা আদুল্লুকুম আলা জিরওয়াতে সানামি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগে নামাজ রোজা হজ সব সম্পর্কে বলেছেন সাহাবিরা খুব খুশি এই কয়টা করলি তো পার পেয়ে যাব আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এইগুলোর ছাদ লাগবে না ছাদ বলবো ছাদ আলা আদুল্লুকুম আলা সানামিহি আমি তোমাদেরকে এই সবগুলোর সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ স্থান ছাদ কি তা কি বলবো জেরোয়াত সানামিহি আল জেহাদ ফি সাবিলিল্লাহ এই সবগুলোর ছাদ হচ্ছে এই সবগুলোর উঁচু স্থান হচ্ছে আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহ তারা সেজন্য কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করে যাবে আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি একটু দেখাইলাম না আগের লোকদের প্রতি সেগুলো কি হুমুল তাদেরকে স্পর্শ করেছিল কঠিন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না খেয়ে থাকতে হয়েছে যুদ্ধের ময়দানে গেছে এক এক দল সাহাবি একটা খেজুর ভাগে পাচ্ছে এরপরে বলছে ওই একটা খেজুরের কি মূল্য তা বুঝলাম তখন যখন একটা খেজুরও ছিল না আর কঠিন মুসিবত এসেছিল তাদের প্রতি এবং ভূমিকম্প বাহ্যিক ভূমিকম্প হতে পারে আর শত্রুদের দ্বারা ভূমিকম্প এই যে এখন ভূমিকম্পের মতো হামলা করছে وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং সাহাবিরা তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি এত জুলুম নির্যাতনা সহ্য করতে পারছি না মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে এরপরে আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহ করিব অপেক্ষা করো আল্লাহর সাহায্য খুবই কাছে আল্লাহ সাহায্য করেছেন না আল্লাহ তারা কি সুন্দর করে বলেছেন লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা নিশ্চয় আল্লাহ তারা তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন বহু জায়গায় সাহায্য করেছেন সুরায় আবার পঁচিশ নম্বর আয়াতে আছে কিন্তু সাহায্য করলেন কখন আল্লাহ তারা বলছেন সাহায্য এসেছে ঠিকই কিন্তু সেই সাহায্যটা আসতে একটু সময় লেগেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হোনাইনের যুদ্ধে গেলেন সাহাবায় কেরাম অনেক আছে সাথে এত বেশি সাহাবি ওই যুদ্ধে আজকে যারা বলে যে আমাদের কি অস্ত্র আছে কি সৈন্য আছে আমাদের কি আছে কি দিয়ে আমরা এই কুফফারদের মোকাবেলা করব তাদের জন্য এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ হোনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে বিশাল বাহিনী নিয়ে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম হাওয়াজেন গোত্র হোনাইনের দ্বারা বাসিন্দা এদের বিরুদ্ধে লড়াইতে গেলেন অনেক সাহাবি আজকে কাফেরদের চেয়ে বেশি সাহাবাহিকেরা আনন্দে মেতে উঠলেন আজকে সংখ্যা কম থাকি সব জায়গায় সেজন্য ভয় থাকে আজকে সংখ্যা কমের জন্য আমরা পরাজিত হব না এরকম আনন্দে তারা রওনা হচ্ছেন আল্লাহ তারা বলছেন ইজ আজাবাত কুম কাসিরাতুক কাসরাতুকুম যখন তোমাদের সংখ্যা আধিক্যতা তোমাদেরকে খুব আনন্দ দিচ্ছিল আজ আবাদকুম হুকুম তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদের সংখ্যা আধিক্যতা তোমাদেরকে আনন্দিত করেছিল কিন্তু কিছুই হলো না যখন ওখানে ঢুকতে শুরু করলো হাওয়াজেন গোত্রের যারা লোক ছিল পারদর্শী ছিল তীর চালানে চরমভাবে তীর চালানো শুরু করলো চতুর্দিক থেকে এমনকি মুসলিমরা এলোমেলো হয়ে গেলে সব পালাতে শুরু করল বলছেন জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল পালাবার জায়গা খুঁজে যখন না পায় তখন জায়গা থাকলেও মনে হয় জায়গা সংকীর্ণ হয়ে গেছে কোরআন বলছে কুমুল আরদু তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল বিমার রহবাত প্রশস্ত থাকা সত্ত্বেও মুদবিরিন এরপরে তোমরা পিছন দিকে ফিরে মানে পিছনে পিঠ দিয়ে তোমরা পালাতে শুরু করলে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে শুরু করেছ মানে পিছ দিয়ে পালায় না একেবারে দৌড়ানো এটা বুঝাচ্ছেন পালালো তোমরা এরপরে আল্লাহ তারা বলছেন কিন্তু আল্লাহ রসুল পালান নাই এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল একা হয়ে পড়লেন বোখারি হাদিসে আসছে আল্লাহ রসুল একা হয়ে সামনে বাড়ছেন তিনি পালান নাই আমাদের নবী কত শক্তিশালী কত সাহসী এজন্য আমি বলি যে আমাদের যুগের লোকেরা বলে যে বেটা কিচ্ছু জানে না তারে বলে বুজুর্গ আমাদের বুজুর্গ আমাদের হুজুর এত বড় বুজুর্গ খালি তাবিজ লেখার দাওয়াত খায় এছাড়া একটা মুরগি জবাই করতে ভয় পায় আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আগে বাড়লেন আর বলছেন আলান নবী কাজিব আন আপনি আব্দুল মুত্তালিব আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি আব্দুল মুত্তালেবের সন্তান ওরা কুফাররা বিশ্বাস করত যে আব্দুল মুত্তালেবের বংশে একজন নবী আসবে আল্লাহর নবী সেদিকে ইঙ্গিত করলেন তোমরা আমাকে মিথ্যাবাদী বলো তোমরা আমাকে জাদুঘর বলো আর যাই বলো না কেন তোমরা যেই নবীর আগমনের অপেক্ষা করছো আব্দুল মুতালেবের বংশে একজন নবী আসবে আমি সেই নবী আনা নবীলা কাজিব আনা আপনা আব্দুল মুতালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালেবের সেই বংশধর সামনে বাড়ছেন এরপরে আল্লাহ রসুল ডাক দিলেন তার এবার আল্লাহ কারণ শয়তান আর এক কারবার করেছে শয়তান ঘোষণা আল্লাহ নবী পড়ে গেছেন মাথায় জখম হয়ে গেছে লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেছে এই সময় শয়তান ঘোষণা করলো কি মোহাম্মদ মরে গেছে সাহাবায়ক রামদের দুইটা অংশ দুরকম হয়ে গেল এক দলে মরণপণ যুদ্ধ করতে লাগলো আর এক দলে পালাতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর নবীকে সাহস দিলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাল এবাদ আল্লাহ ও সাহাবিরা আল্লাহর বান্দারা তোমরা আমাকে কেন্দ্র করে আমার নেতৃত্বে লড়াই করো পালাইও না শয়তান ঘোষণা করে দিল ওমা মোহাম্মদ মোহাম্মদ মরে গেছে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ওমা মোহাম্মাদুন ইল্লা রসুল ওই ওই যুদ্ধে মোহাম্মদ তো একজন রসুল কদ খালাত মিন কবলিহির রসুল তার আগে যত রসুল এসেছেন সব দুনিয়া থেকে চলে গেছেন কেউ স্থায়ী থাকেন নাই আফা ইম্মা তা আও কুতিলাং কলাব তুমালা আকাবিকুম এবারে তিনিও যদি মারে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা যান আও কুতিলা অথবা নিহত হন আকাবিকুম তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে জেনে রাখো যদি তোমরা পিছনের দিকে ফিরে যাও তাহলে তোমরা নিজেদেরই ক্ষতি করবে আল্লাহর কোনো ক্ষতি হবে না এইভাবে একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ডাক দিলেন এরপরে যখন সংখ্যা আধিক্যতার গৌরব শেষ হয়ে গেল অস্ত্রের অহংকার শেষ হয়ে গেল ভরসা এখন শুধু আল্লাহর উপর ইমান এটাই আল্লাহ তা দেখাচ্ছেন এই যুগেও যারা ভয় করো কুফফাদ অস্ত্র দেখে আমেরিকার এত লক্ষ সৈন্য ভারতের এত সৈন্য মেরিন সৈন্য পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র বিমান বহর মেরিন বহর এই সব দেখে যারা ভয় পাচ্ছ আল্লাহ তালা তাদেরকে উত্তর দেওয়ার জন্যই এই যুদ্ধে এই পরিস্থিতি করলেন সমস্ত মার খেয়ে দিক সেদিক হয়ে গেল এরপরে যখন সম্পূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা চলে গেল আল্লাহ তালা বলছেন সুম্মা আল্লাহ আল্লাহ তালা এরপরে তার সাকিনা প্রশান্তি নাজিল করলেন আল্লাহ রাসুলিহি ওয়ালাল মুমিনিন রাসুলের উপরেও এবং মুমিনদের উপরেও ওয়াংজালা আংসালা জুনুদ আল্লাম তারাও হা এরপরে আল্লাহ তালা এমন একদল সৈন্য পাঠালেন যা তোমরা দেখতে পাচ্ছ না ওয়াজ্জাবাল্লাদিনা কাফারু এবং কাফেরদেরকে কঠিন শাস্তি দিলেন ওয়াদালিকা জাজাউল কাফিরিন কাফেরদের শাস্তি এটাই কি বলা হচ্ছে আল্লাহ তারা বলছেন যে তোমাদেরকে এই পরীক্ষায় পড়তে হবে এই পরীক্ষায় পড়ার পরই তোমাদেরকে আল্লাহ তারা সাহায্য করবেন এই জন্য কোরআনুল কারিমের সুরায় তবর ষোলো নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন আং তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে জাহাদু মিনকুম আর আল্লাহ তালা জানে জানবেন না জেনে নিবেন না কে তোমাদের মধ্যে হাত করলো ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليزا আর তোমাদের মধ্যে কারা আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই কুফারদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের সাহায্য চাবে তাদের সঙ্গে মিলবে এরপরে আল্লাহ সাহায্য করে এটা হবে না আল্লাহ তারা পরীক্ষা করবেন এই পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহ তারা তোমাদের সাহায্য করবেন না এজন্য কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন পরীক্ষা আসবে এই পরীক্ষায় যারা অটল থাকে যারা আল্লাহর উপরে পূর্ণ ইমান রাখে আল্লাহ তারা তাদের সম্পর্কে বলছেন কালু রব্বুন আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রবকে আমাদের রব আমেরিকা না আমাদের রব ব্রিটেন না আমাদের রব ভারত নয় নিশ্চয় যারা বলে আমাদের রব শুধুমাত্র আল্লাহ এরপরে ইস্তেকামাত থাকে অটল থাকে এরপরে দৃঢ় থাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয়ে যায় তাদের উপরে ফেরেস্তারা তাদেরকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের শত্রু কত শক্তিশালী কত সংখ্যাগরিষ্ঠ কত অস্ত্র বেশি আছে তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহাজানু তোমরা কি হবে সেই চিন্তা করার দরকার নাই ওয়ালা তাহাজানু তোমরা যদি মরেও যাও জেনে রাখো আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমরা মরলে জান্নাতে যাবে ওরা মরলে জাহান নামে যাবে তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ ওদের মাওলা হচ্ছে শয়তান আল্লাহর মোমিনদের বা মাওলাকে কোরআনে কি সুন্দর আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম মোমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ কাফেরদের কোনো মাওলা নাই ও কুফাররা কিসের ভয় দেখাও আমাদের মৃত্যুর ভয় দেখাও আমরা যে আল্লাহর জন্য পাঁচত্ব সালাতে শ্রদ্ধা করি যে আল্লাহর জন্য তাহাজ্জুদে কান্নাকাটি করি যে আল্লাহর জন্য কোরআন পড়ি যে আল্লাহর জন্য লড়াই করি আমরা তো মরলে সে আল্লাহর কাছেই চলে যাব আমাদের মৃত্যু তো আমাদের একটা উপহার শহীদদের জন্য মৃত্যু কি উপহার তারা মৃত্যুকে ভয় করে না কিসের ভয় দেখাচ্ছ তোদের ভয় কারো যে তোরা মরলে কোথায় যাবে তোদের কোনো মাওলা নাই এজন্য আল্লাহ বলছেন ওয়াবশিরু বলতে থাকে আমরা তোমাদের সঙ্গে আছি বন্ধু হয়ে আছি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি আবার দুনিয়াতে আখেরাতেও থাকব ফিল আখেরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে গেছো এখন তোমরা ওখানে গেলে যা চাবে তোমাদের মন যা চাবে তাই পাবে মা তাস্তাহি আনফুসুকুম তোমরা যা চাবে তাই পাবে ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমরা যা আল্লাহর কাছে দাবি করবে তা পাবে নুজুলাম মিন গফুর রহিম গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এক কথায় বলে দিল মেহমানদারি কি সুন্দর সুরায় ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার একত্রিশ নম্বর তিরিশ নম্বর আয়াত আল্লাহ তারা সুন্দর করে বলছেন এই জন্য আরাকায়াতে আছে সুরা আহকাফ অর্থাৎ ছেচল্লিশ নম্বর সুরার তেরো এবং চোদ্দ নম্বরতে আছে নিশ্চয় যারা বলে আমাদের রবকে বিপদ দেখলে কুফারদের সঙ্গে ভালো দেখলে মোমিনদের সঙ্গে এরকম না সর্ব অবস্থায় যারা অটল থাকে কি থাকে যারা আমাদের রব আল্লাহ বলে যারা স্থির থাকে বিপদে পড়লে মাজারে দৌড়ায় না খাজা বাবার কাছে দৌড়ায় না গাজা বাবার কাছে দৌড়ায় না অথবা শাসকের ধর্ণা দেয় না আমেরিকার কাছে যায় না ইহুদি খ্রিস্টানদের কাছে যায় না দুই রকমের শরিক সর্বাবস্থায় যারা বলে আমাদের রব আল্লাহ এরপরে অটল থাকে আল্লাহ বলছেন ফালা আলাইহিম তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই উলাইকা জান্নাহ তারা হচ্ছে জান্নাতবাসী তারা জান্নাতে যাবে জান্নাতে যেতে হলে একটু পোড়া খেতে হবে কি করতে হবে স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলায় হার হয়ে ঝুলতে চায় তাকে কি করতে হবে আগুনে পোড়া খেতে হবে লোহার বাড়ি খেতে হবে এরপরে এক সময় গিয়ে সুন্দরী নারীর গলায় হার হয়ে ঝুলতে থাকবে আল্লাহ সুবহান তারা বলছেন জান্নাত কি এমনি পাইবা জান্নাত পাইতে হলে একটু তোমাদেরকে পোড়া খেতে হবে দুনিয়ার শাস্তি খেতে হবে এই শাস্তি খেয়ে দেখাবে পরীক্ষা হবে এজন্য জিহাদ এবং পেতাল হচ্ছে মমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য মমিনরা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হওয়ার জন্য তামান্না করে মুনাফিকরা ভয় করে পালিয়ে যায় এজন্য আল্লাহ আপনার আওয়াজ কম করবেন মসজিদে ইনশাআল্লাহ মাঠে গেলে তখন স্লোগান দিবেন বলছিলাম যে বিষয়টা ফালা খাউফুন আলাইহিম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ এই লোকগুলোই জান্নাতি হবে খালিদিন ফিহা সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে একটু কষ্ট করে যাও এরপরে চিরস্থায়ী জীবন পাবে এজন্য আল্লাহ তারা একটু কষ্ট দিচ্ছেন এছাড়া কিচ্ছু না এজন্য ভয় পাওয়ার কারণে অনেকে চিন্তা করে এই যে এত নির্যাতন এত কষ্ট সহ্য করছি কই আমাদের তো আল্লাহ তারা নুসরত করেন না আল্লাহর নুসরাত আসার জন্য তো অপেক্ষা করতে হবে কাজ করতে হবে যেন খবরদার শয়তান যেন কারো মনের মধ্যে এই ধোকা না দেয় যে আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের কুফরা পিষে ফেলছে মেরে ফেলছে আল্লাহ তারা বলছেন না একটু অপেক্ষা করো কানু তারকানু খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না কুফারদের কাছে ঝুঁকে যেও না ওদের সাথে বন্ধুত্ব করতে যেও না ওদের সাহায্য সহানুভূতি ওদের সাথে বন্ধুত্ব ওদের সহযোগিতা করা এই সব করতে যেও না ফাতামাসা নার তাহলে কিন্তু তোমাদেরকে আগুন স্পর্শ করবে জাহান নামে যেতে হবে আর তখন তোমাদের কোনো সাহায্যকারী খুঁজে পাইবে না মিন আউলিয়া তোমাদের কোনো অলি থাকবে না সাহায্যকারী থাকবে না আল্লাহ তারা সকলকে পরীক্ষা করেছেন কোরআনুল করিমে আল্লাহ তারা বলছেন ইব্রাহিম আলাইহিসসালামকে সূরা বাকারার 124 নম্বর আয়াতে ওয়াইযিবি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালাতামকে কতগুলো আদেশ দিয়ে কালেমা দিয়ে পরীক্ষা করেছেন যখন তিনি পরীক্ষা করলেন এরপরে আল্লাহ বলছেন ইমামা আমি তোমাকে ইমাম বানাবো নেতা বানাবো পরীক্ষা করার পরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নাগি গদিতে বসে বসে খেলাফত পাওয়া যাবে না ইন্নি জয়লুকালিন্নাসি মামা আমি তোমাকে লোকদের জন্য মানুষের নেতা বানাবো তোমাকে মুসলিমদের নেতা বানাবো ইমামান খলিফা মুসলিম বানাবো ইমাম বানাবো ইন্নি জয়লুকালিন্নাসি ইমামা ইব্রাহিম আলাইসালাম বলেন আমার আমার সন্তানদের মধ্য থেকে ইমাম বানাও আল্লাহ বলেন না ওইটা হবে না কালাও আমি জুরিয়াতি আমার সন্তানদের মধ্য থেকে ও কিছু ইমাম বানাও নেতা বানাও আল্লাহ তারা বললেন না লায়ানালু কালা লায়ানালু আমার এই ওহদা আমার এই দায়িত্ব কোনো জালিমদেরকে দেওয়া হয় না বরং যারা পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে ক্রিম হয় যারা খাল পিওর স্বর্ণ হয় এরকম লোকদেরকে আমি আমার ইমামত দিয়ে থাকি এদেরকে জান্নাতের জন্য নির্বাচন করে থাকি এই জন্য সাহাবিদেরকেও পরীক্ষা করেছেন সুরায় হুজরাতের তিন নম্বর আর দেখবেন কি সুন্দর কথা আল্লাহ তারা বলছেন আল্লাহ নবীর সাহাবি এই সাহাবিদের সম্পর্কে আছে আল্লাহ আমি এটা আলোচনা আগেও করেছি যে সাহাবাহিক রামদের মাদ্রাসা বাইতুল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ শিক্ষক স্বয়ং উল্লাহ এরপরে নেশাবে তালিম কি কিতাবুল্লাহ কালাবুল্লাহ এলাহাল আলামিন মাদ্রাসার নাম বাইতুল্লাহ শিক্ষকের নাম মোহাম্মদ রসুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এবারে মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তারা বলছেন উলাইকা হেজবুল্লাহ এরা হচ্ছে আল্লাহর দল কার দল হেজবুল্লাহ এবারে মাদ্রাসার পড়াশোনা কেমন হয় পরীক্ষা করার দরকার আছে পরীক্ষা করা দরকার পরিদর্শন করা দরকার ভিজিট করা দরকার আর জানা আছে এটা যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করতে হলে এমন লোকদের পাঠাতে হবে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়েও যেন তার শিক্ষা বেশি থাকে নাহলে পরীক্ষা ঠিকমতো হবে না এলাহাল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ যেই মাদ্রাসার নিসাবে তালিম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ জবিহুল্লাহ যেই মাদ্রাসার ছাত্র হচ্ছে হেজবুল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নাই দুনিয়ার কোনো শিক্ষক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাদি নামতাহানাল্লাহ উলাইকাল্লাদি নামতাহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পরীক্ষা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ পরীক্ষা করেছেন করেছেন কে কোথায় পরীক্ষা করলেন তোমাদের মতো এসি রুমে বসে টেবিল চেয়ার দিয়ে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন বদরের ময়দানে পরীক্ষা করেছেন হোনাইনের ময়দানে পরীক্ষা করেছেন ওহুদের ময়দানে পরীক্ষা করেছেন তায়েফের ময়দানে পরীক্ষা করেছেন খন্দকের ময়দানে পরীক্ষা করেছেন ইয়ারমুকের ময়দানে পরীক্ষা করেছেন পরীক্ষা করেছেন মোতার ময়দানে এরকম ভাবে আল্লাহ তারা পরীক্ষা করছেন উত্তপ্ত বালুর নিচে শুয়ে রেখেছে উপরে পাথর চাপা দেওয়া দেওয়া আছে উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে আঙ্গার রেখে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করছেন পরীক্ষা করেছেন আম্মার ইবনি কে পরীক্ষা করেছেন সুমাইয়াকে তার মাকে পরীক্ষা করেছেন আম্মার কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন উলাইকাল্লাযীনাম তাহানাল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন পরীক্ষা করলেন কে পরীক্ষার ফলাফল কি আল্লাহ তারা বলছেন পরীক্ষা করেছেন কে উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা এরা হচ্ছে সম্পূর্ণ কামিয়াব এরা হচ্ছে সম্পূর্ণ কামিয়াব হয়ে গেছে আমার সাহাবীর আমার রসুলের ছাত্ররা পুরা কামিয়াব হয়ে গেছে একশোতে একশো উলাইকা হুমুল মিনুন হাক্কা এরা সঠিক মমিন হক মমিন হয়ে গেছে আমিনু কামা মানান নাস তোমাদের ইমানটা যদি ওই সাহাবিদের ইমানের মতো হয় তাহলে তোমরা মমিন তোমরাও তাদের মতো সফল হতে পারবে আর যদি তাদের ইমানের মতো না হয় তাহলে খবরদার তোমাদের ইমানটা যাচাই করতে হবে ও মুসলমান জাতি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তোমরা ওদের মতো ইমান আনো সাহাবাই কেরামদের মতো ইমান আনো আমার নবীর ছাত্রদের মতো ইমান আনো কারণ তারা পরীক্ষিত ওদের মতো ইমান আনো ওদের ইমানের মধ্যে কোনো তরিকা ছিল না তিস্তিয়াও ছিল না কাদেরিয়া ছিল না নকশাবন্দিয়া ছিল না বায়াত ছিল বায়াত করেছিলেন জেহাদের জন্য বায়াত করেছিল মৃত্যুর জন্য যুদ্ধের ময়দানে বায়াত হচ্ছে বায়াত হচ্ছে সুলের উপরে চরণ অবস্থায় খোবাইব রাদিয়াল্লাহু তালা আনহুকে শুলের উপরে চড়ানো হয়েছে সেই সময় বলছে খোবায়েব তুমি যদি খালি বলো তোমার নবীকে তোমার জায়গায় রেখে দেওয়া হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে যদি বলো তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে মক্কার সবচেয়ে বড় কবি বড় সাহিত্যিক খোবায়েব ইসলাম গ্রহণ করার কারণে তাকে এরকম বন্দি করে ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহ নবীর সাহাবি সেই ফাঁসির মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন ওহে আল্লাহর দুশ্মনেরা তোমরা মনে করেছ আমাদের জীবন আমাদের নবীর চেয়ে বেশি প্রিয় জেনে রাখো আল্লাহর নবীকে আমার জায়গায় রাখা তো দূরের কথা আল্লাহর নবীর পায়ে একটা কাটাবিদ্ধ হবে আর আমি খোবায় জীবিত থাকব আল্লাহর কসম তাও বরদাস্ত করা হবে না এরপরে তিনি কবিতা বললেন আলাল জিহাদে মা আবাদা জেনে রাখো আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি বায়াত তো আছে সেই বায়াত কোন চিস্তিয়ার বায়াত ছিল না কাদেরিয়ার বায়াত ছিল না কোন তরিকার বায়াত ছিল না আমরা বায়াত করেছি রসুলের হাতে আমার দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা অতক্ষণ পর্যন্ত একচুল পরিমাণ দিনের থেকে আমরা অটল হব না আমরা সরে যাব না আমরা বিচ্যুত হবে না আমরা জীবন দেবো কার জন্য খাসি যখন জবাই করে টানায় তখন তাকে উল্টা টানাইল না ভাও টানাইল নদীতে ফেলল না সাগরে ফেলল না পাহাড়ে ফেলল সেই পরোয়া করে না মমিনরা জান দেয় কার জন্য আল্লাহ তার সাহাবি আল্লাহ নবীর সাহাবি সেই ফাঁসির মঞ্চে বসে বলছেন বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড ভালো করে পরোলা মাইকরাম তারপরে দেখো সাহাবি কি কবিতা পড়ছেন বলছেন ফালাও ফালাস্তু বালি উকতালু মুসলিমা আলা কানা ফিল্লাহি মাসরাই আমার কোনো পরোয়া নাই আমি আমাকে হত্যা করার পরে কোন দিকে ঢলে পড়ব কোন কাতে ঢলে পড়ব উল্টা টানাইল না ভাও মতো টানাইল পাহাড়ে মারলো না নদীতে ডুবাইয়ে দিল কোনটা করলো ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা যখন আমি ইসলামের জন্য মমিন অবস্থায় মুসলিম অবস্থায় যখন শহীদ হয়ে যাচ্ছি আমার কোনো পর পরোয়া নাই কারণ আমি জান দিচ্ছি কার জন্য আমি এক আল্লাহর জন্য জান দিচ্ছি আল্লাহ তারা যদি ইচ্ছে করেনি বারিকলি ফি শিল্পিন আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন মাছের পেটে চলে যাবে সমুদ্রের বিভিন্ন তলায় চলে যাবে বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছিঁড়ে যাবে এটাই তো আমি চাচ্ছিলাম আমার যেন কবর না হয় আমাকে যেন খুঁজে না পায় বিভিন্ন স্থান থেকে যেন আমার রক্ত হাড্ডিগুলো আলাদা বাধা হয়ে ওঠে কামতের মাঠে এক একজন কবর থেকে উঠবে আর আমি যেন আমার বিভিন্ন জায়গা থেকে উঠতে পারি আমার এজন্য কোনো আফসোস নাই কোনো আক্ষেপ নাই আমার দেহগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হোক আমার কোনো আফসোস নাই বারিক লিফি আউসাল শিলবিন মুমাজ্জাই আমার ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহকে আবার একত্র করে আল্লাহ সুবহান হুয়া তাআলা কিয়ামতের মাঠে শহীদের কাতার উঠে পারবেন যখন সেই শহীদের জখমগুলো তাজা হয়ে যাবে আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম বলছেন কামতের মাঠে এই শহীদরা এবং যুদ্ধের ময়দানে যারা আহত হয়েছে এই লোকগুলোর জখমগুলো আবার তাজা হয়ে যাবে ইয়াসবু দামান রক্ত ঝরতে থাকবে লৌনুহু লৌনুদ্দম ও রিহু রিহুল মিসকে তাদের রঙে রক্তের রংটা হবে রক্তের রং ঘ্রাণটা হবে নিষ্কম্বারের চেয়ে বেশি সুগন্ধযুক্ত আল্লাহ তারা এই জন্য পরীক্ষা করছেন অমমিনরা তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন আমাদের পরীক্ষা করবেন আল্লাহ তারা বলছেন পরীক্ষা হবে পরীক্ষা না করে কাউকে ছাড়া হবে না এই জন্য অটল থাকো কোরআনুল কারিমের সুরায় বাকার একশো একান্ন নম্বর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌফে ভয় দেখাইয়া শত্রুদের ভয় দেখাবো তোমাদেরকে ভয় দেখাবো ওয়াল জুয়ে ক্ষুধা না খেয়ে থাকতে হবে অনাক্স তোমাদের জান মাল এবং ফল ফলাদির ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে অবাশিরি সাবিরিন এই সব কিছু সত্ত্বেও যারা ইমান থেকে সরে যাবে না যাদের মধ্যে রোগ ঢুকবে না চিন্তা ঢুকবে না মুনাফিকি করবে না আল্লাহ বলছেন সাবিরিন যারা অটল থাকে অটল থাকে সবর বলা মানে এই না যে একজনে থাপ্পড় মারলো আর গাল পেতে দিলেন এর নাম সবর না সবর মানে হচ্ছে বিপদ দেখে মুসিবত দেখে অটল থাকা না পালানো এর নাম কি অবশ্যের সবিরিন যারা সবেরিন তাদেরকে সুসংবাদ তান করুন যারা পালাবে ভয় করবে আর কুফারদের খাতার তলে গিয়ে পালাবে এদের জন্য কোনো কিনায় সুসংবাদ নাই ওদের জন্য দুঃসংবাদ আছে বড় জাহান নামের আল্লাহ তালা এজন্য পরিষ্কার করে দিয়েছেন সুরায় মোহাম্মদের একুশ নম্বর আয়াত ওয়ালা নাবলু আন্নাকুম আমি তোমাদের পরীক্ষা করব হাত্তা না মুজাহিদিন মিনকুম অসাবিরিন তোমাদের মধ্যে মুজাহিদিন কারা কারা সবিরিন এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়বো এমনি ছাড়বো না আল্লাহ তালা বলেছেন আল ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াতে লাতুবলাউন্নাফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের মালের দিক দিয়ে জানের দিক দিয়ে পরীক্ষা করা হবে তোমাদের বাড়িঘর পুড়িয়ে দেবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে ধ্বংস করবে সন্তানদেরকে হত্যা করবে ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা আদান কাসীরা এবং তোমাদেরকে মুশরিকদের পক্ষ থেকে তোমরা অনেক কষ্ট কথা শুনবে গালিগালাজ করবে সন্ত্রাসী বলবে তোমাদেরকে গালিগালাজ করবে পাগল বলবে তোমাদেরকে সন্ত্রাসী বলবে বিভিন্ন রকম অপবাদ তোমাদেরকে দিবে কিন্তু শুনে রেখো ওয়াইং তাসবির যদি তোমরা সবর করতে পারো অটল থাকতে পারো এরপরেও তোমরা মোকাবেলা করতে পারো তাত্তাকু আল্লাহকে ভয় করতে পারো আজমিল উমর জেনে রাখো এটা তোমাদের জন্য একটা দৃঢ়তা হবে এবং তখনই তোমরা আল্লাহ সাহায্য পাবে তোমাদের যান ক্ষতি হবে মাল ক্ষতি হবে এখন কাজে যে হাতে তো যেতে মনে চায় কিন্তু আমার সন্তান কি হবে মা বাবার কি হবে বাড়িঘর কি হবে আল্লাহ তারা সুরায় তাওবা নম্বর চব্বিশ নাম্বারতে খুব সুন্দর করে বলেছেন কান আবা হুকুম আবনা হুকুম ওয়া আমওয়ালুন ইত্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হে নবী আপনি জানিয়ে দিন ইন আবাউকুম যদি তোমার তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের মহাব্বাত আপনা হুকুম দুই নাম্বার তোমাদের সন্তানদের মহাব্বাত ও এখোয়ান হুকুম তিন নাম্বার তোমাদের ভাইদের মহাব্বাত ও আজওয়াজ হুকুম চার নাম্বার তোমাদের স্ত্রীদের মহাব্বাত চা পাঁচ নাম্বার ও আশিরাত হুকুম তোমাদের বংশ তোমাদের সন্তান আদি মহাব্বাত ও আমওয়াল তারাফ তুমুহা এই যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করো জমা করেছ এই সম্পদের মহাব্বাত অত্তেজারাতুন তাকসাউনা কাসাদাহা এবং ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর রাস্তায় কথা বলো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে যুদ্ধ করতে গেলে ক্ষতি হয়ে যাবে এবং তোমাদের বাড়িঘর কি সুন্দর আরামের বাড়িঘর যেগুলো তোমাদের খুব প্রিয় পছন্দের ঘর এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় কয়টা হলো আটটা জিনিসের মহাব্বত যদি তোমাদের কাছে বেশি হয় তিনটার থেকে কয়টার থেকে যদি এইগুলোর মহাব্বত বেশি হয় আহাব্বা ইলাইকুম বেশি মহাব্বত হয় মিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর থেকে বা আল্লাহ রসুলের থেকে ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ আসা পর্যন্ত আল্লাহ তারা তোমাদেরকে গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এরপরে আল্লাহ তারা আর জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না এজন্য পরীক্ষা হবে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন পরীক্ষা হবে পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছাড়া হবে না সেই জন্য বর্তমানে যাদের এই বিপদ আপদ দেখে মমিনদের বিপদ আপদ দেখে অনেকে অসহায় এবং আস্তে আস্তে হীনমন্য হয়ে পড়ছ তাদেরকে জেনে রাখো হীনমন্য হওয়ার কোনো কারণ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তারা মমিন আর মোনাফেকদের পরীক্ষা করছেন আলাদা করছেন এবং যখন এই মমিনরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে সেদিন বেশি দূরে নয় যদি আল্লাহ সুবাহ এই মমিনদেরকে দিয়ে গোটা পৃথিবীতে আবার ইসলামের পতাকা উদ্দিন করে ছাড়বেন তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায় ওকাপ ওহে যুবকেরা মুমিনরা তোমরা তো সেই ওকাপ পাখির মতো উর্দু আকাশের বাস পাখির মতো যে ঝড় তুফান থেকে ভয় করে না বরং সে বাতাসের তালে তালে আর উপরে চড়তে থাকে মমিন্দ্র বিপদ দেখে মমিন্দ্রা মমিন্দ্র আক্রমণ দেখে কুফফাদের শক্তি দেখে মমিন্দ্রা ভয় করবে না বরং আরো তারা শাহাদতের তামান্না নিয়ে ওদের মোকাবেলা করার জন্য সামনে বাড়বে আল্লাহ সুহান হওয়া তারা আমাদেরকে এই পৃথিবীতে মুসলিমদের এই কঠিন অবস্থায় সৎ সাহস নিয়ে বাতিলের মোকাবেলা করার জন্য ইমানকে শক্তিশালী করে যার যা আছে তা দিয়ে কুফফারদের মোকাবেলা করার জন্য মুসলিমদের ভূখণ্ডকে উদ্ধার করার জন্য মজলুম মানুষকে সাহায্য করার জন্য আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা নবীর মুহাম্মদ ওয়ারিস আজমাইন আল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক